বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মান লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওসাহাবতি ওমান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা আমাদের এই আয়োজনে ধারাবাহিকভাবে রমজান আহকাম মাসাইল ফাদাইল এবং জাকাত এই বিষয়গুলো নিয়ে যথাসম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী বিস্তারিতভাবে পরস্পর আলোচনা করে একটু আমল করার জন্য গ্রহণ করার বাস্তবতায় শোনার চেষ্টা করেছি এই জন্য রব্বুল আলমীর কাছে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ ধারাবাহিক এই আলোচনাগুলো থেকে রমজান আল এর আহকাম ফাদাইল এবং জাকাত বিষয়ে যথেষ্ট জ্ঞান ও সমৃদ্ধ সচেতন হয়ে রব্বুল আলমিনের অনুগ্রহে ধন্য হওয়া তৌফিক দিন আমি বন্ধুগণ বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ আলা ইসলামের পাঁচটি ভিত্তি অন্যতম জাকাতকে আটটি নির্দিষ্ট খাতে ব্যয় করতে আদেশ করেছেন রব্বুল আলমিনের অর্ডার আর আটটি খাত আমরা এক এক করে আপনাদের সামনে পরস্পর আলোচনা করার চেষ্টা করেছি বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই প্রথমত জাকাত কাকে কাকে দেয়া যাবে না এটাও জানা উচিত কাকে জাকাত দেয়া যাবে না অথবা কাকে দিলে জাকাত আদায় হবে না যে খাতে জাকাত দেয়া যাবে না যাদেরকে জাকাত দেয়া যাবে না ওই খাতটার প্রথম হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম এবং তার রক্ত সম্পর্কীয় বংশধরেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি ও আলী ওসাল্লামকে রব্বুল আলমী এই পৃথিবীতে পাঠিয়েছেন রাহমাতুল্লিল আলমিন করে রব্বুল আলমিন তার হাবিবকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন আর রাহমাতুল্লিল আলমিন যদিও এতিম হয়ে জন্ম নিয়েছেন যদিও রব্বুল আলমিন তাকে দারিদ্রকৃষ্টতার স্বাদ ও গ্রহণ করিয়েছিলেন আমাদের কল্যাণের জন্য কিন্তু রব্বুল আলম নিজে সৌরাত হাতে বলেছেন নবী হে আমি কি তোমাকে ধনী বানিয়ে দেই নাই আমি কি তোমাকে ধনী বানিয়ে দেই নাই আল্লাহ সুফান তার হাবিবকে ধনী বানিয়ে দিয়েছেন শুধু তান রসুল সাল্লাম নিজের সাথ করেছেন রব্বুল আলমিন এই পৃথিবীর সকল সম্পদ একজনকে দিতে চেয়েছেন তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তবে হ্যাঁ তিনি সকল সম্পদ বাদ দিয়ে তার রব আর রফিক আল আলার কাছে চলে যাওয়াটাকে কল্যাণ এবং প্রিয় এবং প্রয়োজনীয় বলে গ্রহণ করেছে তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জাকাত দেয়া যাবে না হাদিস রফেজ রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে রাস্তায় একটি খেজুর দেখলেন তিনি সাহাবাই কেরামকে বললেন ও আমার সাহাবিরা সন্দেহ হয় এটা হয়তো জাকাতের খেজুর যদি জাকাতের খেজুর হয় এমনটা সন্দেহ না হতো আমি খেয়ে ফেলতাম কেন জাকাত তিনি গ্রহণ করেননি কারণ তিনি নেতৃত্বের জন্য এসেছেন তিনি ইমাম হয়ে এসেছেন মুক্তাদি হওয়ার জন্য আসেন নাই তাই যে ইমাম যে লিডার যে নেতা তার আর্থিক জীবনটাও হবে পরিচ্ছন্ন প্রয়োজনে নিজের উপার্জিত হালাল জাকাতের টাকায় হবে না বন্ধুগণ খুবই সূক্ষ্ম বিষয় কিন্তু খুব বিশ্লেষণযোগ্য সৈয়দ বা লিডার বা নেতা জাকাত খাওয়াইয়া হতে পারে না কিন্তু দুর্ভাগ্য আজকে তো আমরা বিভিন্ন ধরনের নেতা নেত্রী কত কিছু কতজন জাকাতের টাকা খায় জাকাতের টাকা খায় নেতৃত্ব দেয়া যায় না অথবা জাকাত খেয়ে ফেলে নেতৃত্ব দেয়া যায় না জাকাত খাওয়াটা দুই ধরনের হয় একটা হলো সত্যি জাকাতের টাকা নিজে খেয়ে নজবিল্লাহমিন তালিক আরেকটি হলো যতটুকুন ফরজ হয়েছে জাকাত তা আদায় না করা ফরজ হয়েছে জাকাত যা তা আদায় না করা ও জাকাত খাওয়া কারণ জাকাত যা ফরজ হয়েছে তা দিল না তা আদায় করলো না তার নিজের পকেটে ঢুকে গেল নিজের পেটে ঢুকলো তাই জাকাত সে খেলো তার মানে সে নিজে বড় ফকির হলো বড় বড় স্কিন হলো যে বড় মিসকিন যে বড় ফকির সে তো নেতৃত্ব দিতে পারে না যার নিজের পেটটা ভরে না সে তো আরেকজনের পেট ভরাতে পারে না সুতরাং বন্ধু নিজের পেট ভরা সচ্ছল জীবনের অধিকারী নেতৃত্বই মানুষের অভাব কুচিয়ে দিতে পারে প্রয়োজন মেটাতে পারে হাসি ফোটাতে পারে রসুল সাল্লাহ তালিম এই জন্য এসে শুধু তাই না রসুল সাল্লাহ তাল আলী হুসলামের পরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবার মধ্যে গুণ ছিল তারা কেউই জাকাত খাননি জাকাত খেয়ে লিডার হন নাই সুতরাং আজকে আমরা যারা লিডার বা নেত্রা বা নেত্রী নেতৃত্ব দিতে চাই আগে নিজের কল্যাণ করা উচিত নিজেকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা উচিত পৃথিবীর প্রত্যেক নবীগণ আলী হিমুসালাম প্রথম নিজে ব্যবসা করে নিজের আর্থিক জীবনকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছেন তারপরে নেতৃত্ব দিয়েছেন দেশ জাতি আর সমাজে সুতরাং আমাদের মাঝে জিনিসটা স্পষ্ট হওয়া উচিত ক্লিয়ার হওয়া উচিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জাকাত গ্রহণ করেননি আর হা তার রাজার রক্ত সম্পর্কীয় বংশধর তাদের জন্য জাকাত হারাম নিষিদ্ধ তাদেরকে জাকাত দিলে হবে না সাধারণভাবে অমুসলিমকে জাকাত দিলে হবে না এমনি একজন মুসলিম ইসলামের বিরুদ্ধে সে খুব উঠে পড়ে লেগেছে ইসলামকে পছন্দই করে না সহ্য করে না আবার তারে জাকাতের টাকা দেয়া হবে না বরং জাকাতের টাকা পাবে নও মুসলিম জাকাতের টাকা পাবে ইসলাম লেখাপড়া করে গ্রহণ করতে অগ্রগণ্য ব্যক্তি জাকাতের টাকা পাবে নীরব নিস্তব্ধ অসহায় প্রকৃতির একজন অমুসলিম প্রতিবেশী আপনার যাকে ইসলামের আর্থিক ব্যবস্থাপনা ভালো করে জানালে মুসলিম হয়ে যাবে তাকে কিন্তু শত্রুতা করে দুশ্মনী করে ক্ষতি করতে চায় এমন দুষ্ট অমুসলিমকে জাকাত দেয়া যাবে না দুই নাম্বার তিন নাম্বার জাকাত বিত্তশালী কোনো ব্যক্তিকে দেয়া যাবে না সম্পদশালী কোনো ব্যক্তিকে দেয়া যাবে না ব্যতিক্রম হলো সম্পদশালী ব্যক্তি নিজের দেশ নিজের গ্রাম নিজের এলাকায় যদি থাকে তাহলে কখনো দেওয়া যাবে না কিন্তু ব্যক্তি যদি নিজের স্থায়ী ঠিকানা অতিক্রম করে সফরের দূরত্বে চলে আসে মুসাফির হয় পর্যটক হয় আর এই পর্যটনকালীন সময়ে তার টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে তাইলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবে যতটুকুন জীবন উপকরণের জন্য প্রয়োজন জীবনের জন্য যতটুকুন টাকা প্রয়োজন ততটুকুন আছে আরও চাই আরও চাই যে হাদি শরীফে রসুল সাসেমের সাত করেছেন যদি কোনো আদম সন্তানকে একটি উপত্যকা ভর্তি মাঠ ভর্তি সোনা দেয়া হয় সে আফসুস করে বলবে যদি দ্বিতীয় আরেকটা মাত সোনা ভরা পেতাম রসুল সালাম ইসাদ করেছেন দ্বিতীয় আরেকটি সোনা ভরা মাত দিলে ব্যক্তি আফসুস করে বলবে তৃতীয় আরেকটা যদি পেতাম এই যে আফসুস বা আকাঙ্ক্ষা বড় হওয়ার আকাঙ্ক্ষা আরো চাই আরো চাই আরো চাই এই আরো চাই আকাঙ্ক্ষায় যে অতৃপ্ত তাকে জাকাত দেওয়া যাবে না রসুল সালাম ইসাদ করেছেন আদম সন্তানের পেটের গহব্বর মুখের গহব্বর কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না সুতরাং বন্ধু আরো চাই আরো চাই সম্পদ আছে কিন্তু ভরে না না তাকে জাকাত দেয়া যাবে না বিত্তশালী তার মৌলিক প্রয়োজন ফুলফিল হয়েছে তাকে জাকাত দেয়া যাবে না তারপর চতুর্থ জাকাত দেয়া যাবে না ব্যক্তি জাকাত দিলে আদায় হবে না তার পিতা মাতাকে বরং সন্তান ধনী মানে সন্তানের সম্পত্তিতে মা বাবার অধিকার প্রতিষ্ঠিত জীবিত মৃত সর্বাবস্থায় সুতরাং মা আর বাবাকে জাকাত দেয়া যাবে না বন্ধুগণ মা আর বাবার সাথে ভালো ব্যবহার আল্লাহর ইবাদতের অংশ মা আর বাবাকে খাওয়ানো রব্বুল আলমিনের ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খরচ উত্তম সম্পদের উত্তম ব্যবহার করিমের ভাষায় রব্বুল আলমী তার হাবিবকে বলেছেন ওয়েস আলু কামাদ মানুষ আপনাকে প্রশ্ন করবে কোথায় তারা খরচ করবে আপনি বলে দিন কুলমা আনফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই মানুষ যদি তোমার সর্বশ্রেষ্ঠ সম্পদ সর্বশ্রেষ্ঠ স্থানে খরচ করতে চাও তাহলে করো মা বাবার জন্য তাই মা বাবার জন্য খরচ করা বাধ্যতামূলক মা বাবাকে জাকাত দিলে হবে না তারপর জাকাত দেয়া যাবে না ঔরসজাত সন্তানদেরকে ঔরসজাত সন্তান যারা ব্যক্তির নিজের ঔরস থেকে জন্ম নেয়া সন্তান ছেলে আর মেয়ে তাদেরকে জাকাত দেয়া যাবে না জাকাত তাদেরকে দিলে হবে না কারণ ব্যক্তি সম্পদশালী আর তার সন্তান তার সন্তান তো তার সম্পদেরই মালিক জাকাত দেবে কেন ইসলাম সারাফাত কৌলিন্যতা নিশ্চিত করেছে পাশাপাশি শরীয়তের আইন অনুযায়ী ইসলামী শরিয়া দ্বারা যাদের খরচ নির্বাহ করা ব্যক্তির উপর বাধ্যতামূলক তাদেরকেও জাকাত দিলে হবে না সুতরাং বন্ধু ইসলাম কত সারাফত নিশ্চিত করেছে হ্যাঁ তারপর আরেকজনকে জাকাত দিলে হবে না তিনি হলেন স্ত্রী জীবন সঙ্গিনী যাকে আল্লাহর নামে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছে ব্যক্তি তার খাওয়া পড়া চাহিদা প্রয়োজন পোশাক আশাক সব কিছু নির্বাহ করার দায়িত্ব স্বামীর স্বামী স্ত্রীর কোনো প্রয়োজন মেটানোর জন্য স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না এটা হারাম কিন্তু মজার ব্যাপার হলো বন্ধু স্ত্রী যদি সম্পদের মালিক হয় আর তার সম্পদের যদি জাকাত হয় তাহলে স্বামী যদি দরিদ্র থাকে তাহলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে কারণ স্ত্রীর আর্থিক জীবনটা আলাদা স্বতন্ত্রভাবে কোরআন সন্না দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণিত তাই স্ত্রী তার টাকা খরচ করতে বাধ্য নয় স্বামী দরিদ্র স্বামী অভাবী স্বামী ঋণগ্রস্ত স্ত্রী তার জাকাতের টাকা দিয়ে স্বামীকে জাকাত আদায় করলে হবে স্বামী তার হয়তো ঋণ পরিশোধ করলো অথবা খরচ করলো অথবা প্রয়োজন মিটালো স্ত্রীর জাকাতটা আদায় হয়ে যাবে কিন্তু স্বামী বেচারা স্ত্রীকে জাকাতের টাকা দিয়ে কিচ্ছু করতে পারবে না বরং নিজের হালাল হক টাকা দিয়ে স্ত্রীর চাওয়া পাওয়া চাহিদা খাওয়া দাওয়া ভরণ পোষণ সব নিশ্চিত করতে হবে সুবহান আল্লাহ বন্ধুগণ এই এক এক করে আমরা আপনাদের আমরা সবাই মিলে আপনাদেরকে নিয়ে জানার চেষ্টা করলাম কোন কোন খাতে জাকাত দিলে আদায় হবে না এবার বন্ধু আমরা স্বাভাবিক প্রশ্ন করতে পারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি আলী ওসাল্লাম তার সময়ে রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জাকাত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অংশ হিসেবে জাকাত কায়েম করেছিলেন আদায় করেছেন বন্টন করিয়েছেন এবং এই জন্যে তিনি দায়িত্বশীল নিয়োগ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম জাকাত আদা এবং বন্টনের কাজে প্রাতিষ্ঠানিক বাস্তবতায় যে সকল সাহাবা একরামকে দায়িত্ব দিয়েছিলেন আমরা তাদের কয়েকজনের নাম এবং দায়িত্বের অবস্থানটুকু জানতে চাই যাতে আমরাও প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদা এবং বন্টনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি দরিদ্রের মুখে চিরস্থায়ী হাসি ফুটানোর জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে আল্লাহর জন্য সলাত আদায় করো রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে যতটুকু বলার অনুমতি এসেছে শেখ শাহিদুল্লাহ খান মাদানী ততটুকুই আমাদেরকে সীমাবদ্ধ রাখা দরকার অমুসলিমের সাথে আমাদের ব্যবহার আমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না পরস্পরে উভয়ে একে অপরকে ভালোবাসতে পারো কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় إنهم ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম কাদেরকে জাকাত দেয়া যাবে না জাকাত দেয়া যাবে না মৌলিক প্রয়োজন ফুলফিল রয়েছে এমন বিত্তশালী ব্যক্তিকে আরও চাই আরও চাই অভাব শেষ হয় না এই চেতনায় যে তাকে নয় বরং যার মৌলিক প্রয়োজন ফুলফিল করা প্রয়োজন মৌলিক অধিকার যার খর্ব তাকে দিতে হবে তারপর চতুর্থ জাকাত দেয়া যাবে না ব্যক্তি জাকাত দিলে আদায় হবে না তার পিতা মাতাকে বরং সন্তান ধনী মানে সন্তানের সম্পত্তিতে মা বাবার অধিকার প্রতিষ্ঠিত জীবিত মৃত সর্বাবস্থায় সুতরাং মা আর বাবাকে জাকাত দেয়া যাবে না বন্ধুগণ মা আর বাবার সাথে ভালো ব্যবহার আল্লাহর ইবাদতের অংশ মা আর বাবাকে খাওয়ানো রব্বুল আলমিনের ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খরচ উত্তম সম্পদের উত্তম ব্যবহার ভাষায় রব্বুল তার হাবিবকে বলেছেন আলু নবিহে মানুষ আপনাকে প্রশ্ন করবে কোথায় তারা খরচ করবে আপনি বলে দিন কুলমা খাইরিন ফালিল মানুষ যদি তোমার সর্বশ্রেষ্ঠ সম্পদ সর্বশ্রেষ্ঠ স্থানে খরচ করতে চাও তাহলে করো মা বাবার জন্যে তাই মা বাবার জন্য খরচ করা বাধ্যতামূলক মা বাবাকে জাকাত দিলে হবে না তারপর জাকাত দেয়া যাবে না ঔরসজাত সন্তানদেরকে ঔরসজাত সন্তান যারা ব্যক্তির নিজের ঔরস থেকে জন্ম নেয়া সন্তান ছেলে আর মেয়ে তাদেরকে জাকাত দেয়া যাবে না জাকাত তাদেরকে দিলে হবে না কারণ ব্যক্তি সম্পদশালী আর তার সন্তান তার সন্তান তো তার সম্পদেরই মালিক জাকাত দেবে কেন ইসলাম সারাফাত কৌলিন্যতা নিশ্চিত করেছে পাশাপাশি শরীয়তের আইন অনুযায়ী ইসলামী শরিয়া দ্বারা যাদের খরচ নির্বাহ করা ব্যক্তির উপর বাধ্যতামূলক তাদেরকেও জাকাত দিলে হবে না সুতরাং বন্ধু ইসলাম কত সারাফত নিশ্চিত করেছে হ্যাঁ তারপর আরেকজনকে জাকাত দিলে হবে না তিনি হলেন স্ত্রী জীবন সঙ্গিনী যাকে আল্লাহর নামে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছে ব্যক্তি তার খাওয়া পড়া চাহিদা প্রয়োজন পোশাক আশাক সব কিছু নির্বাহ করার দায়িত্ব স্বামীর স্বামী স্ত্রীর কোনো প্রয়োজন মেটানোর জন্য স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না এটা হারাম কিন্তু মজার ব্যাপার হলো বন্ধু স্ত্রী যদি সম্পদের মালিক হয় আর তার সম্পদের যদি জাকাত হয় তাহলে স্বামী যদি দরিদ্র থাকে তাহলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে কারণ স্ত্রীর আর্থিক জীবনটা আলাদা স্বতন্ত্রভাবে কোরআন সুন্না দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণিত তাই স্ত্রী তার টাকা খরচ করতে বাধ্য নয় স্বামী দরিদ্র স্বামী অভাবী স্বামী ঋণগ্রস্ত স্ত্রী তার জাকাতের টাকা দিয়ে স্বামীকে জাকাত আদায় করলে হবে স্বামী তার হয়তো ঋণ পরিশোধ করলো অথবা খরচ করলো অথবা প্রয়োজন মিটালো স্ত্রীর জাকাতটা আদায় হয়ে যাবে কিন্তু স্বামী বেচারা স্ত্রীকে জাকাতের টাকা দিয়ে কিচ্ছু করতে পারবে না বরং নিজের হালাল হক টাকা দিয়ে স্ত্রীর চাওয়া পাওয়া চাহিদা খাওয়া দাওয়া ভরণ পোষণ সব নিশ্চিত করতে হবে বন্ধুগণ এই এক এক করে আমরা আপনাদের আমরা সবাই মিলে আপনাদেরকে নিয়ে জানার চেষ্টা করলাম কোন কোন খাতে জাকাত দিলে আদায় হবে না এবার বন্ধু আমরা স্বাভাবিক প্রশ্ন করতে পারি মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হিবা আলী ওসাল্লাম তার সময়ে রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জাকাত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অংশ হিসেবে জাকাত কায়েম করেছিলেন আদায় করেছেন বন্টন করিয়েছেন এবং এই জন্যে তিনি দায়িত্বশীল নিয়োগ করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম জাকাত আদায় এবং বন্টনের কাজে প্রাতিষ্ঠানিক বাস্তবতায় যে সকল সাহাবা একরামকে দায়িত্ব দিয়েছিলেন আমরা তাদের কয়েকজনের নাম এবং দায়িত্বের অবস্থানটুকু জানতে চাই যাতে আমরাও প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় এবং বন্টনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি দরিদ্রের মুখে চিরস্থায়ী হাসি ফুটানোর জন্য ইসলামী রাষ্ট্রের রাজধানীতে মাদিনাতুল মোনাওয়ারায় জাকাত আদায় বন্টনের দায়িত্বশীল ব্যক্তিত্ব ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সালামের সময়ে ওমর ইবনুল খাত্তাব বা ওমর আল ফারুক রদি আল্লাহ তার আর্দা নাজরান এর জাকাত আদায় এবং বন্টনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিত্ব ছিলেন রসুল ইসলামের পক্ষে সাহাবি আবু উবায়দা ইবনুল জার্রা রাদি আল্লাহ তারপর উমা আজকে এটি স্বাধীন রাষ্ট্র এই উমানে রসুল সাল্লাম কর্তৃক নিয়োজিত জাকাত আদায় এবং বন্টনের কাজে দায়িত্বপ্রাপ্ত সাহাবি ছিলেন আমর ইবদুল আস রাদি আল্লাহ তালু আরদা হাজরামাউত এলাকায় রসুল সাল্লাহ তালাম কর্তৃক নির্বাচিত এবং দায়িত্বপ্রাপ্ত জাকাত আদায় আর বন্টনের ব্যক্তিত্ব ছিলেন সাহাবি ওয়াইল ইবন হজর আল হাজারামি রাদি আল্লাহ তালা তামিম গুত্রে রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম জাকাত আদায় আর বন্টনের জন্য যে সাহাবিকে নিয়োজিত করেছিলেন তিনি ছিলেন ওয়ায়না ইবনে হেসান আল ফারাজি রাতি আল্লাহ ইয়ামানে ইয়ামান আজকের স্বাধীন রাষ্ট্র ইয়ামান ইয়ামানে রসুল সাল্লাহ তালাম জাকাতাদা এবং বন্টনের কাজে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন যে সাহাবিকে তিনি ছিলেন আবু মুসা আল আশারি আরদা তারপর রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম আসলাম ও গিফার গুত্রে জাকাত আদায় বন্টনের কাজে দায়িত্বপ্রাপ্ত যে সাহাবিকে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন বুরায়দা ইবনুল হুসাইন রদিয়াল্লাহ তালু আরদা তারপর সুলাইম ও মুজায়না গুত্রী রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম জাকাত আদায় আর বন্টনের কাজে যে সাহাবিকে নিয়োজিত করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন আব্বাস ইবন বিশের আল আশহালি রদি আল্লাহ তারপর জুহায়না গুত্রে রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম জাকাত আদায় বন্টনে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন রাফি ইবনু মাকি রদি আল্লাহ আরদা বনুকিলাব গুত্রে রসুল হাসলাম প্রেরিত করেছিলেন সাকাতাদা আয়ার বন্টনের দায়িত্ব দিয়ে আজাহাক ইবদু সুফিয়ান আল কিলাবি রাদি আল্লাহ তাকে বনু কাব বিশার ইবনে সুফিয়ান রাদি আল্লাহ তালহুকে আর বনু জুবিয়ান গুত্রে ইবনুল আজদি রাদি আল্লাহ তানুয়ারদা কে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ঠিক এমনি প্রত্যেকটি প্রদেশ দায়িত্ব দিয়ে দিয়ে জাকাত এবং বন্টনের জন্য ব্যক্তি নিয়োজিত করেছিলেন হ্যাঁ এবার যদি বলি আমরা বর্তমান পৃথিবীর বাস্তবতায় জাকাত আদায় এবং বন্টনের জন্যে দেশের পৃথিবীর বিভিন্ন দেশে দেশে রাষ্ট্র আইন এবং বিধান জারি করেছে যদিও চোদ্দ শত বছর আগে কোরআন আল করিমে রব্বুল আলমিন সুরাত আত্মাউবার একশো তিন নাম্বার আয়াত আল করিম আর আলুকে জাকাত রাষ্ট্র ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অঙ্গ বলে ঘোষণা করেছেন কিন্তু বর্তমান পৃথিবীর কিছু কিছু দেশ এবং রাষ্ট্র জাকাত ব্যবস্থাপনার পক্ষে রাষ্ট্রীয় আইন করেছে আইনের ভিত্তিতে জাকাত আদায় এবং বন্টন হচ্ছে রব্বুল আলমিন জাকাত আদায় এবং বন্টনের জন্যে আমাদের প্রত্যেকটি মানুষকে সজাগ সচেতন হওয়ার তৌফিক দিন এবং রাষ্ট্র এবং সরকারকেও রাষ্ট্র এবং সরকারের সকল সাধারণ নাগরিকের দারিদ্র বিমোচনের দায়িত্ব প্রতিপালনের জন্যে রব্বুল আলমিন কর্তৃক প্রদত্ত প্রেসক্রিপশন হিসাবে পরীক্ষিত বাস্তব ট্রিটমেন্ট হিসেবে জাকাত আদায় এবং বন্টনের ব্যবস্থা করার চেষ্টা করা উচিত ঐতিহাসিক কিছু বিষয় যদি আমরা তুলে ধরি পৃথিবীর অনেকগুলো দেশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত বন্টন এবং আদায়ের জন্যে যে আইন করেছে এর মধ্যে যেমন দেখুন সৌদি আরব বর্তমান সৌদি আরবে উনিশশো একান্ন সনে জাকাত আদায় এবং বন্টনের জন্য রাষ্ট্রীয় আইন ঘোষণা করা হয় লিবিয়াতে উনিশশো একাত্তর সনে জর্ডানে উনিশশো আটাত্তর সনে বাহরাইনে উনিশশো উনআশি সনে কুয়েতে উনিশশো সনে লেবাননে উনিশশো সনে এটি কেমনি ওআইসির সংখ্যাগরিষ্ঠ তথা জাতিসংঘে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় অধিকাংশ দেশে জাকাত আদায় এবং বন্টনের জন্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পক্ষে আইন রয়েছে কিছু কিছু দেশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত আদায় এবং বন্টন করছে যারা করছে বন্ধু একটু খুঁজ নিয়ে দেখুন তাদের দেশ অনেকটাই দারিদ্রমুক্ত দরিদ্রকে নিয়ে ব্যবসা করার সুযোগ তাদের দেশে কারো নাই কিন্তু যে সকল দেশ বা জাতি বা রাষ্ট্রে জাকাত আদায় এবং বন্টনের জন্য কেবল আইন আইন হয়েই রয়েছে প্রায়োগিক বাস্তবতা বড় সংকীর্ণ বড় জটিল বড় অল্প বড় স্বল্প বড় রুগ্ন হয়ে পড়ে আছে ওই সকল দেশে দারিদ্র নিয়ে অনেকে বাণিজ্য করে ব্যবসা করে বন্ধুগণ আসুন না এই পৃথিবীতে সকল মানুষের মৌলিক অধিকার পূরণ করার জন্যে ফকির আর মিসকিন শব্দ দুটিকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্যে সকল মানুষের বেঁচে থাকার সম্মানজনক অবস্থান নিশ্চিত করার জন্যে আল্লাহ সুফানাহ জাকাত নামক যে বাধ্যতামূলক ফরজ বিধান দিলেন সালাত কায়েমের সাথে জাকাত আদায় করাকে যুক্ত করে দিলে আমরা ইমানের সাথে সালাদ যেমন কায়েম করব।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 তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV peace TV মানবতার সমাধান